আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ আশরফুল আম্বিউল মুসলিম নবীনা মোহাম্মদ আল্লাহ আলহি ওয়াসাবি আজমাইন ওবাদ সম্মান দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তহাবি রহমতুল রচিত বয়ান আয়তাকাদ আহলসুল জামা আহলসুল জামাত রাখিদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন যে ওয়ান উমনুবি আশাতি সাহা আমাদের আমরা ইমান রাখি কেয়ামতের আলামতের উপরে তারপর তিনি বলেছেন অনুকমনুবিল বিল বাসি আমরা পুনরুত্থানের উপরে ইমান রাখি সেখানে তিনি বলেছেন ও জেজাইল আরমাল ইয়মুল খিয়ামা এবং কেয়ামতের দিনে যে মানুষের প্রতিদান দিতে হবে আমলে সেটার উপর ইমান রাখি এবং আর হিসাব আমলনামা পেশ করা হবে হিসাব নিকাশ করা হবে পড়তে হবে কিতাব পড়তে হবে কারা কিতাব আঁকা কাফা বিনাফসিকাল ইয়ম আলিকে হাসিবা তোমার কিতাব তুমি পড়ো যে বলা হবে এটার ইমান রাখি সোয়াব একাবর ইমান রাখি শাস্তি এবং তার শান্তি এবং আরও ইমান রাখি সেরাত এবং মিজানের উপরে এবং হাউদের উপরে ইমান রাখি এরপর সাফায়াতের উপরে ইমান রাখি এটা আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে আলেমদের মধ্যে এই ধারাবাহিকতার ব্যাপারে বিভিন্ন মত রয়েছে তবে আলমরা সবাই একমত যে হাঁসরের মাঠে প্রথম যে কাজটি হবে হাঁসরের মাঠে সেটা হচ্ছে সমস্ত মানুষ একত্রিত হবে এবং সবাই ঘরমাক্ত হতে থাকবে সবাই কষ্ট অনুভূতি থাকবে এই কষ্টের থেকে বাঁচার জন্য যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যে সেখানে একটা বড় সুপারিশ হবে যে সুপারিশটার কারণে বিচার শুরু হবে এখানে সুপারিশের বিভিন্ন পর্যায়ে আছে পরবর্তীতে আবার সুপারিশ হবে এই জন্য আমরা বড় সুপারিশটাকে আলাদা করে আলোচনা করেছি গত পর্বে সেখানে আমরা দেখিয়েছি যে বড় সুপারিশ হচ্ছে মোহাম্মদ রসোল্লা সাল্লাহ আলাইস্লামের জন্য খাস আর কেউ এই সুপারিশ করতে পারবে না এটার নাম হচ্ছে শাফায়াতুল ওজমা এবং এটাই আমরা প্রতিদিন দোয়া করি যখন আজানের পরে আমরা দোয়া করে বলতে থাকি আল্লাহ رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمد الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا এই মাকাম মাহমুদের দোয়া আমরা করে থাকি এই মাকাম মাকাম মাহমুদ এবং ওসিলার যে দোয়া আমরা করি সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আসলাম বিশেষত্ব যে এখানে গেলে তিনি সেখানের জন্য সবার জন্য সমস্ত মানুষের জন্য তিনি সুপারিশ করবেন সেটা হচ্ছে বিচার ফয়সালা শুরু করার জন্য মানুষের প্রতি দয়া করার জন্য সৃষ্টিকুলের প্রতি আল্লাহর রহমত নাজিল করার জন্য যে এই কঠিন বিপদে তারা যেন কোনো না কোনোভাবে একটা জান্নাত অথবা জাহান্নাম নির্ধারণ করে দিয়ে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করা হয় এই জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহ দরবারে গিয়ে তিনি সুপারিশ করবেন এবং আর সে নিচে জায়গায় পড়ে যাবেন এটা বিভিন্ন হাদিস থেকে আমাদেরকে স্পষ্ট হয়েছে এরপর বিভিন্ন হাদিসে আসছে রসুলাম সুপারিশ করবেন সেই সুপারিশগুলো আরও পরে হবে কিন্তু এর মাঝে বেশ কিছু জিনিস রয়েছে সেগুলো কি আমরা যদি দেখি যে আমাদের ইমাম তহাবির রহমতুল্লাহ তার যে তার তাতে বোঝা যায় যে তিনি সুপারিশগুলি একসাথে এনে তারপর তিনি আলোচনা করেছেন হাউদের হেসাবের মিজান ইত্যাদি আলোচনা করেছেন কেউ কেউ দেখা যায় এই তরতিবটাকে পছন্দ করেছেন কেউ কেউ ভিন্ন তরতিব নিয়েছেন ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলী তিনি তার তাজকেরা তাজকেরার মধ্যে উল্লেখ করেছেন যে মিজান আগে হবে না হাউজ আগে হবে এ নিয়ে তিনি বলেছেন যে কোনটা আগে হবে তারপর তিনি বলেছেন যে মিজান আগে হবে কেউ বলেছেন হাউজ আগে হবে আবুল হাসান আল কাবেসি বলেছেন যে সহি হচ্ছে হাউজ আগে হবে কারণ কর্তুবী বলেন যে এটাই শুদ্ধ হতে পারে কারণ হচ্ছে মানুষ কবর থেকে উঠে আসবে তারা মধ্যে পিপাসর্ত থাকবে এই পিপাসর্ত অবস্থায় তাদের বেশি দরকার হচ্ছে পানি পান করা এই জন্য পানি পান করার বিষয়টি হাঁসরের মাঠে যখন বিচার ফয়সলা শুরু হবে তখনই তাদের পানি পানি পান করার বিষয়টি গুরুত্বপূর্ণ আকার হয়ে ধারণ করবে কারণ যদি হাঁসরের মাঠে পানি তারা পেয়ে যায় তাহলে তার বিচার ফয়সলার জন্য সুপারিশের প্রয়োজন হয় না এই জন্য হাঁসরের মাঠে কোনো মানুষই পানি পাবে না সেখানে শুধু সবাই শর্ত অবস্থা থাকবে তখন যখন বিচার ফাইসার হুকুম আসবে আল্লাহর পক্ষ থেকে সাফায়াতুল ওজমা হবে বড় সুপারিশ হবে তখনই প্রত্যেকের হাউজে কাউসার থেকে পানি পান করা রসল্লা সাল্লাম তার কাউসার থেকে আসা হাউজে পানি পান করাবেন এবং প্রত্যেক প্রত্যেক নবী তার উম্মতকে সে রসুল্লাহ আসলামের কাউসার থেকে যে পানি আসবে তাদের হাউজে সেখান থেকে তাদের উম্মদদেরকে পানি পান করাবেন মূল কাউসারের মূল যে কাউসার সেটার মালিক হচ্ছেন মূল ছোট শ্রেণীর বা ছোট শ্রেণীর মূল আধার যেখানে পানি মূল পানি সেটার মালিক হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ তালা জন্য বলেছেন ইন্না ইনা কাল কাউসার আমি আপনাকে কাউসার দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি এ কাউসার হচ্ছে যেটা অনেকে বলে প্রবল প্রবল প্রাচুর্য এটা যেমন অর্থ হতে পারে তেমনি কাউসারের মূল অর্থ হচ্ছে যেখানে মূল পানির আধার এখান থেকে হাউদের মধ্যে পানি সরবরাহ করা হবে যেমন বিভিন্ন হাদিস থেকে তা সুস্পষ্ট হয়েছে ইমাম গাজাল রহমতুল্লাহ আলী বলেন যে কোন কোনো মুসান্নেব বলেছেন গ্রন্থকার বলেছেন যে হাউদ দেওয়া হবে সেরাতের পরে এটা ঠিক নয় বরং হাউদ হবে সেরাতের আগে অর্থাৎ হাউদ হবে হাঁসরের মাঠে এটাই হচ্ছে অনেকের নিকটে বিশুদ্ধ মত এজন্য ইমাম কর্তুবী বলে থাকেন যে আলেমরা বলেছেন যখন হিসাব শেষ হবে তারপরে আমলের ওজন দেয়া হবে কারণ ওজন হবে তার প্রতিদান দেওয়ার জন্য আর হিসাব হবে এই হিসাব হবে তাকে তার জিনিসগুলো ধরিয়ে দেওয়ার জন্য আর প্রতি তার সে যে হিসাবটা যে শুদ্ধ হয়েছে এটা প্রমাণ করার জন্য যে তোমার আমলের হিসাব ঠিক করেছি আমি সেটা প্রমাণ করার জন্য তার ওজন দেওয়া হবে এই জন্য প্রথমে তার তার প্রথমে তার হিসাব হবে হিসাব নিকাশের পরে তারপরে আমলের ওজন হবে এরপর তারা বিভিন্ন জিনিস আলোচনা করেছেন এর মধ্যে ইমাম কর্তুই বলেছেন যে হাউদ হবে মিজানের আগে মিজানের আগে আর সেরাত হবে মিজানের পরে সুতরাং দেখা গেল হাউস সবার আগে চলে আসে সবার নিকটে সবার আগে চলে আসবে কারণ বোখারি মুসলিমে আসছে ফিসাহিয়ান আনাল সেরাত ইমানদারগণ যখন ফুলসেরাত পার হবে ওয়াকাফু আলা বাইনা জান্নাত ওয়ান্নার তারা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি ছোট আরেকটি শাকর মধ্যে আটকা পড়বে ফয়াক্তাসু বাদ হুমলে মিম বাদিন তাদের একদল আরেক দল থেকে তখন কেসাস নিবে প্রতিশোধ নিবে ফাহিদা হুদ্দিবু ও নুকু তারপর যখন তারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এবং একেবারে ক্লিন এবং নিট হয়ে যাবে নিট অ্যান্ড ক্লিন হবে উদ্দিন আলহমফি দুখুল জান্নাত তখন তাদেরকে জান্নাতে প্রবেশের জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হবে সেই হিসেবে দেখা যায় যে দ্বিতীয় এই সেরাতের পরে দ্বিতীয় আরেকটি কান্তারা আছে ছোট সেরাত আছে যেটা শুধুমাত্র ইমানদারদের জন্য এবং যেখানে যেখান থেকে কেউ জাহান্নামে যাবে না তবে তাদের সেখানে সেখানে তাদেরকে পবিত্র করা হবে তাদের পরস্পরের পরস্পর মধ্যে যে হিংসা দেশ আছে তা থেকে তাদেরকে পবিত্র করা হবে তাহলে বোঝা যাচ্ছে হাসরের মাঠে সাফাতুল ওজমার পরে প্রথম মানুষের বড় সুপারিশের প্রথম কি কাজটি হবে এটা হচ্ছে বিশুদ্ধ মতে সেটা হচ্ছে আল হাউদ হাউদ কাউসার পানি নিয়ে তাদেরকে কাউসারের পানি হাউদে নিয়ে সেই হাউদের পানি তারা পান করবে এটাই হচ্ছে বিশুদ্ধ মদ যা রসুল্লাহ সাল্লাম যেমনিভাবে হাউস থেকে তার উম্মতকে পানি পান করাবেন তেমনিভাবে অন্যান্য নবীগণ তাদের হাউস থেকে তাদের উম্মতকে পানি পান করাবেন বস্তুত হাউদের ব্যাপারে যে সমস্ত হাদিস এসেছে সেগুলো মোতোয়াতের পর্যায়ের মোতোয়াতের অর্থ হচ্ছে যাতে সন্দেহ করার কোনো সুযোগ নেই এমন লোকেরা যুগে যুগে বর্ণনা করেছে যে ব্যাপারে মিথ্যা হওয়ার কোনো সুযোগে নেই এবং যেভাবে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নেই এই মতওয়াতের পর্যায়ে পৌঁছে গেছে এমন কি দেখা যায় যে সাহাবা একরামের মধ্যে তিরিশ ঊর্ধ্ব সাহাবি তিরিশের চেয়ে বেশি সাহাবি এই হাউদের হাদিসগুলি বর্ণনা করেছেন এই জন্য ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ এগুলি সবগুলি তার বিদায়ের নেহায় জমা করেছেন তোর মধ্যে আমরা কয়েকটি উল্লেখ করব ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ যেগুলি বর্ণনা করেছে মধ্যে একটি হচ্ছে বুখারিতে এসেছে আনাস ইবনে মালিক রাজিউল বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন ইন্না কাদরা হাউদি কামা বাইনা আইলা ইলা সানা মিনাল ইয়ামান আমার হাউদের আমার যে হাউদ সেটার যে আয়তন সেটা এরকম আইলা ইলা সানা আইলা থেকে সানা পর্যন্ত ইয়ামানের আইলা থেকে সানা পর্যন্ত পুরো এলাকা জুড়ে যে এরকম জায়গা এরকম পুরো এলাকা হবে আমার হাউদের জায়গা পুরো আয়তন ও ইন্না ফি হে মিনাল আবারিক আজাদ নুজুম ইসামা সেখানে আকাশের তারকার মতো বেশি পেয়ালা থাকবে অর্থাৎ সেই পানি প্রত্যেকে পান করতে থাকবে কোনো একটি পেয়ালা নিয়ে ঝগড়াঝাটি হবে না অনেক পেয়ালা হবে উম্মতের প্রত্যেকেই সেই পেয়ালা দিয়ে পান করতে পারবে যারা এই যাদের অনুমতি আছে হাউদে কাউসা থেকে পানি পান করার তারা সেখান থেকে এই পেয়ারা দিয়ে পানি পান করবে এটাও বোখারি বর্ণনা করেছেন বোখারি মুসলিম হাদিসটি এসেছে দ্বিতীয় আরেকটি হাদিস হচ্ছে যা ইমাম বোখারি বর্ণনা করেছেন তা হচ্ছে রসুল্লাহ সাল্লাম বলেছেন না আমার সঙ্গীদের মধ্যে অর্থাৎ এখানে সাহাবা একরামকে বোঝানো হয়নি বরং পরবর্তী প্রজন্মকে বোঝানো হয়েছে তারা লাইয়ারদান না আলাইয়া আমার কাছে নিয়ে আসা হবে আল হাউদ হাউদের কাছে নিয়ে আসা হবে আমার হাত্তাই যা আরাফ তুহম যখন তাদেরকে আমি চিনলাম কিভাবে চিনবেন ওর চিনবে এই জন্য গোরাম হাজ্জার আসাইল উদু অদুর চিহ্ন দেখে রসুল্লাহাম চিনতে পারবেন যে এটা রসুলের উম্মত তখন তিনি উখতাল অজুদুনি তাদেরকে আমাদের আমার থেকে দূরে সরিয়ে দেওয়া হবে পর্দা দিয়ে আলাদা করে দেওয়া হবে বা আকুল আসহাবি আমি বলবো যে এরা তো আমার আমার উম্মত আমার উম্মত আপনি জানেন না এরা কি নতুন বেদাত প্রবর্তন করেছে এখানেও এখানে উম্মতে বলা উদ্দেশ্য সাহাবি বলে উম্মত বোঝানো হয়েছে কারণ সাহাবাই কেরাম রেদাল্লাহ আলী আজমাইন তারা কেউ বেদাত করেননি বেদাতের পক্ষ কাজ করেননি বরং বেদাতের প্রতি তারা বেদাতের বিরুদ্ধে তারা ছিলেন সবসময় সোচ্চার এই জন্য অন্য হাদিসের বর্ণনা সেখানে উম্মতি এসেছে বা কুল উম্মতি আমার উম্মত এই জন্য একটি শব্দ এক শব্দের ব্যাখ্যা করে কোনো হাদিস বর্ণনাকারী হয়তো এই শব্দটি বর্ণনা করেছেন কেউ অন্য শব্দটি বর্ণনা করেছেন অর্থ হচ্ছে তারা পরবর্তীতে ওসাইহাব এই জন্য বলা হয়েছে কারণ সাথীদেরকে ওসাইহাব ছোট সাহাবজি বলার উদ্দেশ্য রসুল্লাহ আসলামের নয় এরা হচ্ছে যারা আমার উম্মত ছোট ছোট উম্মত এরা পরবর্তীতে আসবে এরা কেউ কেউ বেদাহাত করবে তখন আমার উম্মতে তারা আমার কাছে হাউদে কাউসের পানি পান করতে আসবে কিন্তু তাদের মধ্যে আমার মধ্যে পর্দা দেওয়া হবে এই জন্য যে তারা বেদাহাত করেছে বেদাহাত করলে তাদেরকে আমার হাউদে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না রসুল্লাহ অন্য এক হাদিসে এসেছে আনাসিবিন মালকাদ বলেন আকফা রসুল্লাহ সাল্লাহ ইকফা আতান রসুল্লাহ সাল্লাম একটু একদিন সামান্যতম তন্দ্রার মতো আসলো তার তন্দ্রা গেলেন ফারা ফারা সহ মুফতা সেমান তারপর তিনি তার মুখ চেহারা উপরে উঠালেন হাসি মুখে মিষ্টি মুস্কি হেসে ইম তিনি তখন বললেন ইম্মা কল আলহম ইম্মা কল উল্লাহুল ইমা তাহেকতা তারা তাকে বললেন অথবা তাদেরকে তিনি বললেন যে অথবা তিনি তাদের তারা তাকে বললেন যে আপনি কেন হাসলেন অথবা তিনি বললেন যে আমি কেন হাসছি তোমরা কি জানো ফকাল রসুল্লাহ রসুল্লাহাম তখন তার উত্তরে বললেন ইন্নাহু নাজাত আলাইয়া এফান সুরা এখনই আমার উপর একটি সুরা নাজিল হয়ে এলো নাজিল যে সুরাটি ফাকার রসুল্লাহ সাল্লাহ ইসলাম রসুল্লাহাম তখন এই সুরাটি পড়লেন ইন্না আড়তাইনা কাল কাউসার আমি আপনাকে আমরা তো আপনাকে কাউসার প্রদান করেছি হাত্তা খতামা হাসুরাটি শেষ করলেন অর্থাৎ ইন্না আতইনা কাল কাউসার ফসল রব্বিকা ওয়ানহার ইন্না শাহানি একাহুল আবতার এই পুরো সুরাটা তিনি পড়লেন পড়ার পরে তিনি বললেন কল আলহম আতাদুরনা মাল কাউসার হালতাদুরনা মাল কাউসার তোমরা কি জানো কাউসারটা কি কল আল্লাহ রসুল আলম সাহবা ইকরাম বললেন যে আল্লাহ তার রসুলে ভালো জানেন কলা রসুল্লাহ তখন বললেন হুয়া নাহরুন আতানি রব্বি আজ্জাফিল জান্না এ হচ্ছে একটি নাহার একটি নদী একটি নালা যে নালাটি আমাকে আমার রব দিয়েছেন জান্নাতে আমার রব আমাকে সেটা দান করে দিয়েছেন তারে দু আলি হে উম্মতি অমল কেয়ামা আমার উম্মত কেয়ামতের দিন এই এই এই এর এতে অবগাহন করবে এতে নামবে এতে গ্রহণ করতে পারবে আনিয়ে তুহু আজাদুল কওয়াকেব তার পেয়ালা হবে আকাশে তারকার মতো এত বেশি এর মধ্যে এত বেশি পেয়ালা ইয়াখতালজুল আব্দু মিনহুম তাদের মধ্যে কেউ কেউ তাদেরকে আলাদা করে দেয়া হবে অর্থাৎ আমার সামনে থেকে অর্থাৎ পানি পান করতে দেওয়া হবে না এখানে সেই নাহারের একটা অংশ থেকে তারা নামবে অর্থ উদ্দেশ্য মূল কাউসারে নয় অর্থাৎ হাউজে তারা নামতে পারবে হাউস থেকে তারা করতে পানি গ্রহণ করতে পারবে এটা বলা উদ্দেশ্য তো রসুল্লাহ আসলাম বললেন যে কিছু বান্দাকে আমার কোনো কোনো বান্দাকে সেখান থেকে দূরে সরিয়ে দেওয়া হবে আকুল ইয়া রব্বে ইন্নাহমিন উম্মাতি এখানে স্পষ্ট হয়েছে তখন আমি বলবো যে রব এ তো আমার উম্মত এখানে এখানে বলা হয়নি সাহাবি সাহাবি অর্থাৎ উম্মত অর্থাৎ উম্মতদেরকে বলো উম্মতদের মধ্যে কেউ কেউ যারা বেদাহাত করবে তারা সেখানে হাউজে কাছের পানি পান করতে হাউস থেকে পানি পান করতে গেলে তাদেরকে সেখান থেকে দূরে সরিয়ে দেওয়া হবে তাদের মধ্যে আলাদা করে দেওয়া পর্দা দিয়ে দেওয়া হবে তারা সেখান থেকে দূরে সরে থাকবে পর্দা পর্দাবৃত হয়ে যাবে তারা যেতে পারবে না হয় ও কালু তখন আমি যদি বলি যে আমার তো উম্মত অর্থাৎ আগে যে হাবি বলা হয়েছিল আগে যে আসাহাবি বলা হয়েছিল উম্মত বলা উদ্দেশ্য এখানে আমরা প্রমাণ করলাম যে এক হাদিস আর এক হাদিসের শাক আর হাদিসের ব্যাখ্যা করে সেটা হচ্ছে এখানে রসুল আসহাবি বলতে উম্মত বুঝান বুঝিয়েছেন এখানেও ঠিক এই তফসিটি এসেছে ইন্ন উম্মতি আমি বলবো যে হে রব এ তো আমার উম্মত একে কেন বাধা দিচ্ছেন হয় ফয়কালু তখন বলা হবে ইন্নাকালা তাদের ইমা আহদাসু দেখ আপনি জানেন না এরা আপনার পরে কি নতুন নতুন তথ্য আবিষ্কার করেছে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেছে দিনের ভিতরে দিনের ভিতরে তারা নতুন বেদাত প্রচলন করেছে এই জন্য এদের এদের এরা বেদাত প্রচলন করার কারণে আপনার হাউস থেকে তারা পান করার সৌভাগ্য তাদের নসিব হবে না এই জন্য তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে অন্য অন্য মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন তবে তার রেবায়তে হচ্ছে হুয়া রাহ নাহরুন ওয়াদানি হে রব্বি এটা হচ্ছে কাউসার হচ্ছে একটি এমন একটি নাহার যেই নাহারের ওয়াদা আমার রব আমাকে দিয়েছেন আলাই খায়রুন ক্যাথির এর মধ্যে অনেক কল্যাণ রয়েছে কাউসার শব্দ অর্থ যেহেতু কাউসার অনেক কল্যাণের জন্য কাউসার ক্যাথির অর্থাৎ অনেক কল্যাণ রয়েছে হুয়া হাউদুন আর তার থেকে একটি হাউদ বের হবে তারুদু আলে উম্মাতি আমার উম্মত এতে অবগাহন করবে এতে গ্রহণ করবে পানি পান করবে এখান থেকে নামবে নামার পর পানি নিবে কেয়ামতের দিন এর বাকি অংশ মিল রয়েছে অর্থাৎ ঠিক আমরা যেভাবে বলেছি যে কাউসার আল্লাহ তালা তার নবীকে মোহাম্মদ সাল্লাহামকে দান করেছেন সেখান থেকে হাউজ আসবে সে হাউদে মানুষ হাউদে প্রত্যেক নবীর হাউজ থাকবে সে মোহাম্মদ সাল্লাহ আসলাম হাউদের মধ্যে মানুষদেরকে পানি পান করাচ্ছেন এমন সময় কিছু মানুষকে দূরে সরিয়ে দেওয়া হবে তখন বলা হবে তার রসুল বলবেন যে আমার উম্মত আমার উম্মত কিন্তু তখন তাকে জানানো হবে যে আপনার উম্মত হলে কি হবে এরা আপনার উম্মত ছিল ঠিকই কিন্তু পরবর্তী তারা বেদাত প্রবর্তন করেছে দিনের মধ্যে নতুন নতুন তথ্য তথ্য সংযোজন করতে চেষ্টা করেছে দিনের মধ্যে তারা নতুন কিছু দিয়েছে বেদাত করেছে এই জন্য তারা এই তারা আপনার হাউজে কাউসারে পানি পান করতে তারা পানি করার উপযুক্ত হয়নি যেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে এ দ্বারা বোঝা গেল যে এরা যাদেরকে দূরে সরিয়ে দেওয়া হবে এরা কেউ মোহাম্মদ সাল্লাহ ইসলামের সাহাবি নন এরা সব হচ্ছে উম্মাদ উম্মাদের মধ্যে কোনো কোনো লোকদেরকে রসুল চিনবেন এই জন্য কারণ চেনার পদ্ধতি চিনার পদ্ধতি হচ্ছে তারা গোরাম মহাজ্জলিন তাদের হাত পা শুভ্র থাকবে অর্থাৎ সাদা থাকবে আর সরাসরি ভিন্ন রং থাকবে এই জন্য রসুল আসলাম তাদেরকে চিনতে পারবো যে আমার উম্মত কেন তোমরা অন্যদিকে নিয়ে যাচ্ছ পানি পান করতে দাও বলা হবে না পানি পান করতে পারবে না কারণ তারা আপনার পরে বেদাত প্রবর্তন করেছে এই জন্য একজন মানুষের জন্য উচিত হবে সবসময় চিন্তা করা শূন্যতের উপর থাকি বেদাহাত করলে যদি হাউজে কাউসের পানি না পান করি প্রত্যেকটি কাজে চিন্তা করা দরকার আমি রসুল্লাহ সাল্লাহাম হাউজ থেকে যেন পান করতে পারি সেই ব্যবস্থা করি আমল কম করি কিন্তু বেদাহাত প্রবর্তন না করি বেদাহাত করে বেশি আমল করে যদি কোনো হাউজে কাউস থেকে দূরে সরে যায় সেদিন মহাবিপদের দিনে পঞ্চাশ হাজার বছরের পরে পানি পান করতে পারবে পানি পান করতে চাইবে আসবে তারপর তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হবে এর চেয়ে দুর্ভাগা আর কি হতে পারে যারা এই সময় পানি পান করতে পারবে না সুতরাং আমাদের হাঁস হাঁসরের মাঠে হাঁসরের মাঠে এই সেরাতের আগে এ হাউস থেকে আমাদের পানি পান করতে হবে এই জন্য কোন রকম বেদাত প্রবর্তন করা যাবে না বেদাত প্রবর্তন করে যারা তারা হাউজে কাউসার থেকে পানি পান করতে পারবে না তাদেরকে সেখান থেকে দূরে সরিয়ে দেওয়া হবে বুখারি এবং মুসলিম এসেছে জুন্দুবিন আবদুল্লাহ আলবাজালি থেকে তিনি বলেন সামিত রসুল আল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম ইয়াকুল আমি রসুল্লাহ সাল্লাহ বলতে শুনেছি আনা ফালাতুকুম আল হাউদে আমি তোমাদের অগ্রগামী হব হাউদের মধ্যে অর্থাৎ রসুল্লাহ সাল্লাহাম হাউদের মধ্যে উম্মতের জন্য অপেক্ষা করবেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম উম্মতের জন্য সেখানে অপেক্ষা করবেন কি জন্য অর্থাৎ সবাই আগে সেখানে গিয়ে তিনি বলবেন যে আমার উম্মতকে পানি পান করাতে হবে তারা অনেক দীর্ঘ সময় কবরের মধ্যে পানি পান করতে পারেনি হাঁসরের মাঠে পানি হাঁসরের মাঠে প্রথম অংশে হিসাব নিকাশের আগ পর্যন্ত তারা শুরু হওয়ার আগে পর্যন্ত এরা এই বিরাট সময় তারা পানি পান করতে পারেনি এই সময় তাদের পানির দরকার এই জন্য রসুল আসলাম সবার আগে বলেছেন তিনি আনা ফারাত কুমাইল হাউদে আমি তো হাউদের হাউদে হাউদের মধ্যে তোমাদের অগ্রগামী হিসেবে সেখানে থাকব তোমাদের জন্য সে পানি নিয়ে অপেক্ষা করুন সুহান আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের হাউদ থেকে আল্লাহ তালা আমাদেরকে পান করার তৌফিক দান করুন অন্য হাদিসে এসে বুখারি সাহারবিনা সাহাদ সারাদিন বর্ণনা করেন তিনি বলেন কল রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম রসুল্লাহ সাল্লাম বলেছেন ইন্নি ফারাতুকুম আল হাউদে আমি তোমাদের অগ্রগামী হিসাবে হাউদে কাউসারের কাছে থাকবো মান মাররা আলাইয়া সারেবা যে কেউ আমার কাছ দিয়ে যাবে আমার কাছে যেতে পারবে সে সেখান থেকে পান করতে পারবে ওয়ামান সারেবা লাম ইয়াজমা আবাদান আর যে কেউ এ থেকে পান করবে আর কখনো সে পিপাসার্থ হবে না অর্থাৎ তার এই কাউসারের হাউজে হাউজ থেকে যদি কোনো কেউ পান করে কাউসার থেকে আসা সে হাউজের পানি যদি কেউ পান করে কোনোদিন সে আর পিপাসার্থ হবে না লাইয়ার না আলিয়া কোয়ামুন কিছু মানুষকে নিয়ে আসা হবে আরিফুহম তাদেরকে আমি চিনব কিভাবে চিনবেন ওই আরিফুন তারাও চিনবে আমাকে মোহাম্মদ সাল্লাহ আসলাম কীভাবে চিনবেন আমরা বলেছি তাদের চিনবেন তাদের চিনে তারা চিনতে পারবেন সুমাই হাল উবাইনি হোম তারপর তাদের মধ্যে আমার মাঝে বাধার সৃষ্টি করা হবে ব্যাঘাত সৃষ্টি করা হবে আমার কাছে আসতে দেয়া হবে না তাদেরকে কিভাবে তাদেরকে দেয়া কেন তাদেরকে দেয়া হবে না সেটা কারা এরা হচ্ছে মুনাফেক এরা হচ্ছে মুনাফেক এবং মুরতাদ এবং এরা হচ্ছে বেদাতকারী এদেরকে মোহাম্মদ সাল্লাহ আসলামের কাছে আসতে দেয়া হবে না রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যে তাদেরকে ইহাল উবাইনি উবাইন হম তাদের মাঝে আমার মাঝে একটা পর্দার ব্যবস্থা করা হবে ব্যাঘাত করা হবে তারা আসতে পারবে না কল আবু হাজেন বর্ণাকারী আবু হাজম বলছেন ফাসামে আলী নরমার ইবনে আবি আয়াস বা কালা এই হাদিস বর্ণনা করতে আমাকে নরমার ইবনে আবি ইয়াস শুনেছেন তা তিনি বললেন হাকাদা সামিয়া তুমি হাকাদাম সামে তামিন সাহাল তুমি কি সাহাল থেকে এটা শুনেছো এভাবেই অর্থাৎ সাহাল ইবিন সাহাদ সাইরাদিলন থেকে আমি বললাম না ফকুল তো না ফকাল আশহাদু আলা আবি সাইদ খুদরি আমি সাক্ষ্য দিচ্ছি আবি সাইদুল খুদরি থেকে সামে তু হো আমি আমি সাক্ষ্য দিচ্ছি যে আবু সাইদ খুদরি থেকে যে তিনি বলেছেন এসে বাড়ি ওহে ইজিদ একটু বাড়ি বলেছেন ফাকুল আমি বলবো ইন্না উম্মতি এরা তো আমার উম্মত অর্থাৎ সাহাবি ইম্মত আমার উম্মতের মধ্যে এরা তাদের তখন বলা হবে যে আপনি জানেন না এরা আপনার ফলে কি নতুন জিনিস আবিষ্কার করেছে দিনের মধ্যে নতুন জিনিস প্রবর্তন করেছে বেদাহাত করেছে নতুন এহদাস করেছে আহাদাস ফিদ্দিন করেছে এই জন্য ফাকুল সোহ কান কান লিমান গাইয়ারা বাদি আমি তখন বলবো দূরবর্তী হও দূরে সরে যাও ধ্বংস হোক ধ্বংস হোক যে আমার পরে পরিবর্তিত হয়ে গেছে পরিবর্তিত হয়ে পরিবর্তিত হয়ে গেছে পরিবর্তন করে ফেলেছে দিনকে এদের ধ্বংস হোক সুতরাং এইভাবে বোঝা যাচ্ছে এই হাদিসগুলো থেকে যে হাউদ হচ্ছে বড় বিরাট এক জলাধার এবং সেখান থেকে সম্মানিত একটি পানির জায়গা যেখানে মানুষ নামবে যেখান থেকে জান্নাত যে জান্নাত জান্নাতের পানীয় থেকে যেখানে পানি দেওয়া হবে যে জান্নাতের মূল পানীয়ের জায়গার নাম হচ্ছে কাউজার সেখান থেকে হাউদে পানি সরবরাহ করা হবে যেই হাউদের পানি যে হাউদের যে হাউদের যে হাউদের পানি আসাদ্দু বাইয়াদা মিনাল্লাবান যে দুধের চেয়েও বেশি শুভ্র সাদা ওয়াবরাদু মিনাসাজ বরফের চেয়েও বেশি ঠান্ডা ও আহলা মিনাল আসাল মধুর চেয়েও বেশি মিষ্টি ও অতীব মিনার রিয়াহ মিসকে রিয়াহাম মিনাল মিসকে মিসকের চেয়েও বেশি সুগন্ধিযুক্ত এরা অত্যন্ত ব্যাপক যার যার দৈর্ঘ্য প্রস্থ বর্ণনা করছে বিভিন্নভাবে বিভিন্নভাবে রসুল্লাহ আসছে কোনো কোনো বর্ণনা আসছে যে এক মাসের রাস্তা এভাবে বিভিন্ন বর্ণনায় আসছে তার হাউজে কাউসারের বিভিন্ন বর্ণায় আসছে আমরা ইনশাল্লাহ পরবর্তী কোনো পর্বে হাউজে কাউসের আলো আলোচনা নিয়ে আসবো ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ও আখরা দেওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন والسلام عليكم ورحمة الله وبركاته